কুফরি করিয়াছে তুমি তাহাদেরকে সতর্ক করো বা না করো তাহাদের পক্ষে উভয়ই সমান তাহারা ইমান আনিবে না ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহ তাহাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন তাহাদের চক্ষুর উপর আবরণ রইয়াছে এবং তাহাদের জন্য রইয়াছে মহাশাস্তি ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আর মানুষের মধ্যে এমন লোক রইয়াছে যাহারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ইমান আনিয়াছি কিন্তু তাহারা মুমিন নয় يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون আল্লাহ এবং মুমিনগণকে তাহারা প্রতারিত করিতে চাহে অথচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না ইহা তাহারা বুঝিতে পারে না في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون তাহাদের অন্তরে ব্যাধি রইয়াছে অতঃপর আল্লাহ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রইয়াছে কষ্টদায়ক শাস্তি কারণ তাহারা মিথ্যাবাদী وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون তাহাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না তাহারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون সাবধান ইহারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু ইহারা বুঝিতে পারে না وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون যখন তাহাদেরকে বলা হয় যে সকল লোক ইমান আনিয়াছে তোমরাও তাহাদের মতো ইমান আনয়ন করো তাহারা বলে নির্বোধগণ যেরূপ ইমান আনিয়াছে আমরাও কি সেইরূপ ইমান আনিব সাবধান ইহারাই নির্বোধ কিন্তু ইহারা জানে না وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون যখন তাহারা মুমিনগণের সংস্পর্শে আসে তখন বলে আমরা ইমান আনিয়াছি আর যখন তাহারা নিভৃতে তাহাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই রহিয়াছি আমরা শুধু তাহাদের সঙ্গে ঠাট্টা তামাশা করিয়া থাকি الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون আল্লাহ তাহাদের সঙ্গে তামাশা করেন এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইবার অবকাশ দেন أولئك أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين ইহারাই হৃদয়তের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছে সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই তারা সৎপথেও পরিচালিত নহে مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون তাহাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত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 এবং যখন তাহারা অন্ধকারে আচ্ছন্ন হয় তখন তাহারা থমকিয়া দাঁড়ায় নিশ্চয় আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কাহাকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করাইও না وإن كنتم في ريب مما نزلنا على عبدنا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 নির্দেশ আসিবে তখন যাহারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون যাহারা কুফরি করিবে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করিবে তাহারাই অগ্নিবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون হে বনি ইসরায়েল আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করিব আর তোমরা শুধু আমাকেই ভয় করো وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون আমি যাহা অবতীর্ণ করিয়াছি তোমরা তাহাতে ইমান আনো ইহা তোমাদের নিকট যাহা আছে উহার প্রত্যায়নকারী আর তোমরাই উহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না তোমরা শুধু আমাকেই ভয় করো ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদেরকে বিস্তৃত হও অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো তবে কি তোমরা বোঝো না واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং ইহা বিনীতগণ ব্যতীত আর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 أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم স্মরণ করো যখন আমি ফেরাউনি সম্প্রদায় হইতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়াছিলাম যাহারা তোমাদের পুত্রগণকে জবেও করিয়া ও তোমাদের নারীগণকে জীবিত রাখিয়া তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা দিত এবং উহাতে তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহাপরীক্ষা ছিল وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধাবিভক্ত করিয়াছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করিয়াছিলাম ও ফেরাউনি সম্প্রদায়কে নিমজ্জিত করিয়াছিলাম আর তোমরা উহা প্রত্যক্ষ করিতেছিলে وَإِذْ وَاعَدْنَا موسى أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ من بَعْدِهِ وأنتم ظَالِمُونَ যখন মুসার জন্য চল্লিশ রাত্রি নির্ধারিত করিয়াছিলাম তাহার প্রস্থানের পর তোমরা তখন গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিলে আর তোমরা তো জালিম ইহার পরও আমি তোমাদেরকে ক্ষমা করিয়াছি যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো وإذ آتينا موسى الكتاب والفرقان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 জন্য প্রার্থনা করো তিনি যেন ভূমিজাত দ্রব্য শাকসবজি কাঁকুড় গম মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন মুসা বলিল তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করিতে চাও তবে কোন নগরে অবতরণ করো তোমরা যাহা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে তাহারা লাঞ্ছনা ও দারিদ্রগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল ইহা এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করিবার জন্যই তাহাদের এই পরিণতি হইয়াছিল إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون নিশ্চয়ই যাহারা ইমান আনিয়াছে যাহারা ইয়াহুদি হইয়াছে এবং খ্রিস্টান ও সাবিইন যাহারাই আল্লাহ ও আখিরাতে ইমান আনে ও সৎ কাজ করে তাহাদের জন্য পুরস্কার আছে তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম বলিয়াছিলাম আমি যাহা দিলাম দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো এবং তাহাতে যাহা আছে তাহা স্মরণ রাখো যাহাতে তোমরা সাবধান হইয়া চলিতে পারো ইহার পরেও তোমরা মুখ ফিরাইলে আল্লাহর অনুগ্রহ এবং অনুকম্পা তোমাদের প্রতি না থাকিলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين তোমাদের মধ্যে যাহারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করিয়াছিল তাহাদেরকে তোমরা নিশ্চিতভাবে জানো আমি তাহাদের বলিয়াছিলাম তোমরা ঘৃণিত বানর হও فجعلناها نكالا لما بين يديها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 অতঃপর তাহারা উহার হৃদয়ঙ্গম করার পরও বিকৃত করে অথচ তাহারা জানে وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون তাহারা যখন মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা ইমান আনিয়াছি আবার যখন তাহারা নিভৃত্তে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে আল্লাহ তোমাদের কাছে যাহা ব্যক্ত করিয়াছেন তোমরা কি তাহা তাহাদেরকে বলিয়া দাও ইহার দ্বারা তাহারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করিবে তোমরা কি অনুধাবন করো না أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون তাহারা কি জানে না যে যাহা তাহারা গোপন রাখে কিংবা ঘোষণা করে নিশ্চিতভাবে আল্লাহ তাহা জানেন ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون তাহাদের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 ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم এবং নিশ্চয়ই আমি মুসাকে কিতাব দিয়াছি এবং তাহার পরে পর্যায়ক্রমে রাসুলগণকে প্রেরণ করিয়াছি মারিয়াম তনয় ইসাকে স্পষ্ট প্রমাণ দিয়াছি এবং পবিত্র আত্মা দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি তবে কি যখনই কোন রাসুল তোমাদের নিকট এমন কিছু আনিয়াছে যা তোমাদের মনোপুত নয় তখনই তোমরা অহংকার করিয়াছ আর কতককে অস্বীকার করিয়াছ এবং কতককে হত্যা করিয়াছ وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون তাহারা বলিয়াছিল আমাদের হৃদয় আচ্ছাদিত বরং কুফরির জন্য আল্লাহ তাহাদেরকে লানত করিয়াছেন সুতরাং তাহাদের অল্প সংখ্যকে ইমান আনে ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا وكانوا من قبل يستفتحون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 হইতে যাহাকে ইচ্ছা অনুগ্রহ করেন সুতরাং তাহারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হইল কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين এবং যখন তাহাদেরকে বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহাতে ইমান আনয়ন করো তাহারা বলে আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে আমরা তাহাতে বিশ্বাস করি অথচ তাহা ব্যতীত সবকিছুই তাহারা প্রত্যাখ্যান করে যদিও উহা সত্য এবং যাহা তাহাদের নিকট আছে তাহার প্রত্যায়নকারী বল যদি তোমরা মুমিন হইতে তবে কেন তোমরা অতীতে আল্লাহর নবীগণকে হত্যা করিয়াছিলে ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون এবং নিশ্চয় মুসা তোমাদের নিকট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 يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون এবং তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কাহারও কোনো উপকারে আসিবে না কাহারও নিকট হইতে কোনো বিনিময় গৃহীত হইবে না এবং কোন সুপারিশ কাহারও পক্ষে লাভজনক হইবে না এবং তাহারা সাহায্য প্রাপ্ত হইবে না وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তাহার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করিয়াছিলেন এবং সেইগুলি সে পূর্ণ করিয়াছিল আল্লাহ বলিলেন আমি তোমাকে মানব জাতির নেতা করিতেছি সে বলিল আমার বংশধর গণের মধ্য হইত আল্লাহ বলিলেন আমার প্রতিশ্রুতি জালিমদের প্রতি প্রযোজ্য নহে وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود এবং সেই সময়কে স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করিয়াছিলাম এবং বলিয়াছিলাম তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতে স্থান রূপে গ্রহণ করো এবং ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী ইতিকাফকারীর রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখিতে আদেশ দিয়াছিলাম وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير স্মরণ করো যখন ইব্রাহিম বলিয়াছিল হে আমার প্রতিপালক ইহাকে নিরাপদ শহর করিও আর ইহার অধিবাসীদের মধ্যে যাহারা আল্লাহ ও আখিরাতে ইমান আনে তাহাদেরকে ফলমূল হইতে জীবিকা প্রদান করিও তিনি বলিলেন যে কেউ কুফরি করিবে তাহাকেও কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে দিব অতঃপর তাহাকে জাহান নামের শাস্তি ভোগ করিতে বাধ্য করিব এবং কত নিকৃষ্ট তাহাদের প্রত্যাবর্তন স্থল وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের প্রাচীর তুলিতেছিল তখন তাহারা বলিয়াছিল হে আমাদের প্রতিপালক আমাদের এই কাজ গ্রহণ করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم হে আমাদের প্রতিপালক আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর হইতে তোমার এক অনুগত উম্মত করিও আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখাইয়া দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم হে আমাদের প্রতিপালক তাহাদের মধ্য হইতে তাহাদের নিকট একজন রাসুল প্রেরণ করিও যে তোমার আয়াতসমূহ তাহাদের নিকট তিলাওয়াত করিবে তাহাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাহাদেরকে পবিত্র করিবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين যে নিজেকে নির্বোধ করিয়াছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্মাদর্শ হইতে আর কে বিমুখ হইবে পৃথিবীতে তাহাকে আমি মনোনীত করিয়াছি আর আখিরাতেও সে অবশ্যই সৎকর্ম পরায়ণগণের অন্যতম إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين তাহার প্রতিপালক যখন তাহাকে বলিয়াছিলেন আত্মসমর্পণ করো সে বলিয়াছিল জগৎ সময়ের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিলাম ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين يا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 করো তবুও তাহারা তোমার কিবলার অনুসরণ করিবে না এবং তুমিও তাহাদের কিবলার অনুসারী নও এবং তাহারাও পরস্পরের কিবলার অনুসারী নয় তোমার নিকট জ্ঞান আসিবার পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো নিশ্চয়ই তখন তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون আমি যাহাদেরকে কিতাব দিয়াছি তাহারা তাহাকে সেই রূপ জানে যে রূপ তাহারা নিজেদের সন্তানগণকে চিনে এবং তাহাদের একদল জানিয়া শুনিয়া সত্য গোপন করিয়া থাকে الحق من ربك فلا تكونن من الممترين সত্য তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত সুতরাং তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير প্রত্যেকের একটি দিক রহিয়াছে যেদিকে সে মুখ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 ফিরাইবে যাহাতে তাহাদের মধ্যে জালিমদের ব্যতীত অপর লোকের তোমাদের বিরুদ্ধে বিতর্কের কিছু না থাকে সুতরাং তাহাদেরকে ভয় করিও না শুধু আমাকেই ভয় করো যাহাতে আমি আমার নিয়ামত তোমাদেরকে পূর্ণরূপে দান করিতে পারি এবং যাহাতে তোমরা সৎপথে পরিচালিত হইতে পারো كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون যেমন আমি তোমাদের মধ্য হইতে তোমাদের নিকট রাসুল প্রেরণ করিয়াছি যে আমার আয়াত সমূহ তোমাদের নিকট তিলাওয়াত করে তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয় আর তোমরা যাহা জানিতে না তাহা শিক্ষা দেয় فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করিব তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না يا أيها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 অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য কিতাবে উহা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যাহারা উহা গোপন রাখে আল্লাহ তাহাদেরকে লানত দেন এবং অভিশাপকারীরাও তাহাদেরকে অভিশাপ দেয় إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم কিন্তু যাহারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে ইহারাই তাহারা যাহাদের তওবা আমি কবুল করি আমি অতিশয় তওবা গ্রহণকারী পরম দয়ালু إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين নিশ্চয়ই যাহারা কুফরি করে এবং কাফির রূপে মারা যায় তাহাদের উপর লানত আল্লাহ এবং ফিরিস্তাগণ ও সকল মানুষের خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون উহাতে তাহারা স্থায়ী হইবে তাহাদের শাস্তি লঘু করা হইবে না এবং তাহাদেরকে কোনো অবকাশও দেওয়া হইবে না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 আল্লাহ সম্বন্ধে তোমরা যাহা জানো না এমন সব বিষয় বলার নির্দেশ দেয় وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم যখন তাহাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তাহা তোমরা অনুসরণ করো তাহারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহার অনুসরণ করিব এমনকি তাহাদের পিতৃপুরুষগণ যদিও কিছুই বুঝিত না এবং তাহারা সৎপথেও পরিচালিত ছিল না তৎসত্ত্বেও ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون যাহারা কুফরি করে তাহাদের উপমা যেমন কোন ব্যক্তি এমন কিছুকে ডাকে যা হাঁক ডাক ছাড়া আর কিছুই শ্রবণ করে না বধির মুখ অন্ধ সুতরাং তাহারা বুঝিবে না يا أيها الذين آمنوا كلوا من طيبات ما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 يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا يزكيهم ولهم عذاب أليم আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহারা তাহা গোপন রাখে ও বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে তাহারা নিজেদের জঠরে অগ্নি ব্যতীত আর কিছুই পুরে না কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদেরকে পবিত্র করিবেন না তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রয়েছে أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار তাহারা এই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করিয়াছে আগুন সহ্য করিতে তাহারা কতই না ধৈর্যশীল ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد ইহা এই হেতু যে আল্লাহ সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং যাহারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করিয়াছে নিশ্চয়ই তাহারা দুস্তুর মতভেদে রইয়াছে ليس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 ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين তোমাদের মধ্যে কাহারও মৃত্যুকাল উপস্থিত হইলে সে যদি ধন সম্পত্তি রাখিয়া যায় তবে ন্যায়ানুক প্রথা মতো তাহার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়াত করার বিধান তোমাদেরকে দেওয়া হইল ইহা মুত্তাকিদের জন্য একটি কর্তব্য فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم উহা শ্রবণ করিবার পর যদি কেহ উহার পরিবর্তন সাধন করে তবে যাহারা পরিবর্তন করিবে অপরাধ তাহাদেরই নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم তবে যদি কেহ ওসিয়তকারীর পক্ষপাতিত্ব কিংবা অন্যায়ের আশঙ্কা করে অতঃপর সে তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয় তবে তাহার কোনো অপরাধ নাই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ পরম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 স্থির করে তাহার জন্য হজের সময় স্ত্রী সম্ভোগ অন্যায় আচরণ ও কলহ বিবাদ বিধেয় নহে তোমরা উত্তম কাজের যাহা কিছু করো আল্লাহ তাহা জানেন এবং তোমরা পাথে এর ব্যবস্থা করিও আত্মসংযমে শ্রেষ্ঠ পাথেও হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ তোমরা আমাকে ভয় করো ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোনো পাপ নাই যখন তোমরা আরাফাত হইতে প্রত্যাবর্তন করিবে তখন মশআরুল হারামের নিকট পৌঁছাইয়া আল্লাহকে স্মরণ করিবে এবং তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবে স্মরণ করিবে যদিও ইতিপূর্বে তোমরা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم অতঃপর অন্যান্য লোক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 وأولئك أصحاب النار هم فيها خالدون পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে বলো উহাতে যুদ্ধ করা ভীষণ অন্যায় কিন্তু আল্লাহর পথে বাধা দান করা আল্লাহকে অস্বীকার করা মসজিদুল হারামে বাধা দেওয়া এবং উহার বাসিন্দাকে উহা হইতে বহিষ্কার করা আল্লাহর নিকট তদপেক্ষা অধিক অন্যায় ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর অন্যায় তাহারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে থাকিবে যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন হইতে ফিরাইয়া না দেয় যদি তাহারা সক্ষম হয় তোমাদের মধ্যে যে কেহ স্বীয় দিন হইতে ফিরিয়া যায় এবং কাফির রূপে মৃত্যুমুখে পতিত হয় দুনিয়া ও আকিরাতে তাহাদের কর্ম নিষ্ফল হইয়া যায় ইহারাই দুযোগবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك أولئك يرجون رحمة الله والله غفور رحيم যাহারা ইমান আনে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 غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم তোমাদের মধ্যে যাহাদের মৃত্যু আসন্ন এবং স্ত্রী রাখিয়া যায় তাহারা যেন তাহাদের স্ত্রীদেরকে গৃহ হইতে বহিষ্কার না করিয়া তাহাদের এক বছরের ভরণ পোষণের ওসিয়াত করে কিন্তু যদি তাহারা বাহির হইয়া যায় তবে বিধিমত নিজেদের জন্য তাহারা যা করিবে তাহাতে তোমাদের কোনো গুণা নাই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় وللمطلقات متاع بالمعروف حقا على المتقين তালাক প্রাপ্তা নারীদেরকে যথারীতি ভরণ পোষণ করা মুত্তাকিদের কর্তব্য كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون এইভাবে আল্লাহ তাহার বিধান স্পষ্টভাবে বর্ণনা করেন যাহাতে তোমরা বুঝিতে পারো ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل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 আছেন ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين তাহারা যখন যুদ্ধার্থে জালুত ও তাহার সৈন্যবাহিনীর সম্মুখীন হইল তখন তাহারা বলিল হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য দান করো আমাদের পা অবিচলিত রাখো এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য দান করো فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض সুতরাং তাহারা আল্লাহর হুকুমে উহাদের পরাভূত করিল দাউদ জালুদকে সংহার করিল আল্লাহ তাহাকে রাজত্ব ও হিকমত দান করিলেন এবং যাহা তিনি ইচ্ছা করিলেন তাহা তাহাকে শিক্ষা দিলেন আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করিতেন তবে পৃথিবী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 উপমা কোনো উচ্চভূমিতে অবস্থিত একটি উদ্যান যাহাতে মুসুলধারে বৃষ্টি হয় ফলে তাহার ফলমূল দ্বিগুণ জন্মে যদি মুসুলধারে বৃষ্টি নাও হয় তবে লঘু বৃষ্টি যথেষ্ট তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون তোমাদের কেহ কি চায় যে তাহার খেজুর ও আঙ্গুরের একটি বাগান থাকে যাহার পাদদেশে নদী প্রবাহিত এবং যাহাতে সর্বপ্রকার ফলমূল আছে যখন সে ব্যক্তি বার্ধক্যে উপনীত হয় এবং তাহার সন্তান সন্ততি দুর্বল অতঃপর উহার উপরে এক অগ্নিখরা ঘূর্ণিঝড় আপতিত হয় ও উহা জ্বলিয়া যায় এইভাবে আল্লাহ তাহার নিদর্শন তোমাদের জন্য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 আল্লাহ তাহাকে শিক্ষা দিয়াছেন সুতরাং সে যেন লিখে এবং ঋণ গ্রহিতা যেন লেখার বিষয়বস্তু বলিয়া দেয় এবং তাহার প্রতিপালক আল্লাহকে ভয় করে আর উহার কিছু যেন না কমায় কিন্তু ঋণ গ্রহিতা যদি নির্বোধ অথবা দুর্বল হয় অথবা লেখার বিষয়বস্তু বলিয়া দিতে না পারে তবে যেন তাহার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলিয়া দেয় সাক্ষীদের মধ্যে যাহাদের উপর তোমরা রাজি তাহাদের মধ্যে দুজন পুরুষ সাক্ষী রাখিবে যদি দুইজন পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও দুজন স্ত্রী লোক স্ত্রী লোকদের মধ্যে একজন ভুল করিলে তাহাদের একজন অপরজনকে স্মরণ করাইয়া দিবে সাক্ষীগণকে যখন ডাকা হইবে তখন তাহারা যেন অস্বীকার না করে ইয়া ছোট হোক অথবা বড় হোক মেয়াদ সহ লিখিতে তোমরা কোনরূপ বিরক্ত হইও না আল্লাহর নিকট ইহা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর এবং তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না হওয়ার নিকটতর কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসায় নগদ আদান প্রদান করো তাহা তোমরা না লিখিলে কোনো দোষ নাই তোমরা যখন পরস্পরের মধ্যে বেচা কেনা করো তখন সাক্ষী রাখিও লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয় যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো তবে ইহা তোমাদের জন্য পাপ তোমরা আল্লাহকে ভয় করো এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন আল্লাহ সর্ববিষয়ে অবহিত وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তবে হস্তান্তরকৃত বন্ধক রাখিবে তোমাদের একে অপরকে বিশ্বাস করিলে যাহাকে বিশ্বাস করা হয় সে যেন আমানত প্রত্যাপন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 যাহা তাহার সাধ্যাতীত সে ভালো যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই এবং সে মন্দ যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই হে আমাদের প্রতিপালক যদি আমরা বিস্তৃত হই অথবা ভুল করি তবে তুমি আমাদেরকে পাকড়াও করিও না হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তী গণের উপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করিয়াছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করিও না হে আমাদের প্রতিপালক এমন ভার আমাদের উপর অর্পণ করিও না যাহা বহন করার শক্তি আমাদের নাই আমাদের পাপ মোচন করো আমাদেরকে ক্ষমা করো আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের অভিভাবক সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো